السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আবার আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ হাদিসের কাহিনী অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম হতে প্রমাণিত বিশুদ্ধ হাদিসের আলোকে হাদিসের কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করছি রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম এর হাদিসই হল একজন মুসলিমের ইসলামের পথে চলার একটি গুরুত্বপূর্ণ পাথেও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কোরআন আল্লাহ হাতালার বাণী ইসলামের মূল বিষয় কোরআনুল করিম কিন্তু তা বুঝতে হলে তা জানতে হলে তা জীবনে বাস্তবায়ন করতে হলে হাদিসের বিকল্প নেই অবশ্যই হাদিসের মাধ্যমে হাদিসের সমন্বয়ে একজন মুসলিম তার জীবনকে ইসলামের পথে পরিচালিত করবে রসুল সাল আলী হুসাল্লাম এর হাদিস আমাদের ইমানকে আমাদের ইসলামকে আমাদের জীবনকে আরো সুন্দর করে দিতে পারে সে লক্ষ্যেই আমরা আপনাদের সামনে হাদিসের কাহিনী সমূহ তুলে ধরছি তবে হাদিসের কাহিনী অবশ্যই হতে হবে নির্ভরযোগ্য প্রমাণের আলোকে প্রমাণিত গ্রহণযোগ্য সূত্রের মাধ্যমে প্রমাণিত না হলে সেই কাহিনী কখনো গ্রহণযোগ্য নয় সে কাহিনীতে শিখনো বিষয়ও থাকতে পারে না আমরা আজকে আপনাদের সামনে যে কাহিনীটি তুলে ধরব রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম একটি তথ্য আমাদেরকে দিয়েছেন তা হল তিনজন শিশু যখন তাদের মুখ দিয়ে কথা বলার মতো বয়স হয়নি এ ছোট্ট বয়সে মা বাবাও কথাটি যখন তারা উচ্চারণ করতে পারেনি এমন শিশু বয়সে কথা বলেছেন তিনজন ব্যক্তি সাহি বুখারি ও মুসলিমের হাদিসে এভাবে প্রমাণিত হয়েছে সেই হাদিসটি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব যেখানে শিক্ষণীয় রয়েছে আমাদের জীবনে অনেক কিছু আল্লাহ সুবাহ অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন এ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবাহ শত চেষ্টা করেও আধুনিক উন্নত চিকিৎসা বিজ্ঞান যার মুখ দিয়ে কথা বলাতে পারবে না আল্লাহ সুবহান তার মুখ দিয়ে তিনি কথা বলাতে পারেন আবার আল্লাহ সুবহান যাকে বন্ধ করে দেবেন শত চেষ্টা করেও তার মুখ দিয়ে কখনো কথা বলানো সম্ভব নয় এ অসম্ভব কাজগুলি সম্ভব করে দিতে পারেন এমন ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহান আল্লাহ সুবহান তালার সেই অলৌকিক বিষয়গুলিকে রাসুল আলী হুসাল্লাম তার হাদিসেও তুলে ধরেছেন প্রসিদ্ধ সাহাবি আবু হরাইরা রদিয়াল্লাহ তাল আনহু হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন যে নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেন লম ইয়থাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা দোলনায় থাকা বয়সে কথা বলেছে মাত্র তিনটি শিশু এছাড়া আর কেউ নয় যদিও ভিন্ন ভিন্ন বর্ণনার আলোকে কিছু কথা পাওয়া যায় কিন্তু আমরা বলবো বিশ্বস্ত নির্ভরযোগ্য সূত্রে রাসুল সাল্লাহ আলী সাল্লাম হতে এই তিনজনের কথাই প্রমাণিত যে সহি বুখারি ও মুসলিমের হাদিসে এসেছে সে তিনজনকে সে তিনজনের একজন হলেন ঈসা আলী হিসালাতাম বানি ইসরায়েলের মাঝে অনুরূপ আরেকজন ব্যক্তি যাকে বলা হয় জোরাইজ তার একটি ঘটনায় সেখানেও ছোট্ট বাচ্চা কথা বলেছে অমরূপভাবে আরেকজন দুধপানকারী মায়ের দুধপানকারী সন্তান সেও কথা বলেছে এমন তিনটি শিশু সন্তানের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আমাদেরকে এহাদিসে সে তথ্যই জানালেন প্রথম হচ্ছেন ঈসা আলী হিসালাতুয়াসাল্লাম ঈসা আলি সালাতাম কোনো সাধারণ মানুষ নন আল্লাহ সুবহানা হুয়া তালা তাকে তার প্রিয় বান্দা হিসাবে নবী হিসাবে রাসুল হিসাবে মনোনীত করেছেন ঈসা আলি সালাতাম জন্মের ক্ষেত্রেও ব্যতিক্রম আল্লাহ সুবহানা তালা সাধারণত মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীতে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষকে জন্মায়েছেন কয়েকটি পদ্ধতিতে সর্বপ্রথম মানুষ আদম আলী হিসালাতাম যাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন বাবা মা ছাড়া অস্তিত্বহীন অবস্থায় তাকে অস্তিত্ব দিয়েছেন নিজ হাতে আল্লাহ সুবাহ তাকে সৃষ্টি করে তার মাঝে রুহ দিয়েছেন তার কেউ ছিল না বাবাও ছিল না মাও ছিল না কোনো ব্যক্তি থেকেও নয় দ্বিতীয় সৃষ্টি করলেন হাওয়া আলাইহাসালামকে যারও বাবা মা কেউ ছিল না আরেকজন ব্যক্তি থেকে সৃষ্টি করলেন তিনি হলেন আদম আলী হিসালাতাম থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সেটিও ব্যতিক্রম এরপরে সাধারণ নিয়ম অনুযায়ী বাবা ও মায়ের মাধ্যমে সন্তান জন্ম লাভ শুরু করল এরই মাঝে আরেকটি ব্যতিক্রম ঘটালেন আল্লাহ সুবহান ঈসা আলী হিসালাতাম এর সৃষ্টি ঈসা আলী হিসালাতাম এর জন্ম ঈসা আলী হিসালাতাম সাধারণ নিয়মে বাবা মায়ের সমন্বয়ে তার জন্ম হয়নি বরং তার জন্মটি হয়েছে আরো ব্যতিক্রম ছিলেন তার মা মারিয়াম আলাইসালাম ঈসা আলিহিসালাতামের কোনো বাবা ছিলেন না বরং মারিয়াম আলিহিসালাতাম তিনিও একটু ব্যতিক্রম ছিলেন মারিয়াম আলিহিসালাতাম এমন একজন মেয়ে ছিলেন যার মা আল্লাহ সুবহানা হুয়া আল্লাহর কাছে মানত করেছিলেন যে আল্লাহ আমাকে যদি কোনো সন্তান দান করো তাহলে সেই সন্তানকে তোমার গৃহের জন্য উৎস করে উৎসর্গ করে দেব তোমার জন্য উৎসর্গ করে দেব মারিয়াম আলাইহিসালাতামের মা গর্ভে মারিয়ামকে রেখেই আল্লাহ সুবাহ তালার কাছে মানত করলে আল্লাহ রাবুল আলমিন সন্তান দান করলেন কিন্তু সন্তান হয়ে গেল একজন মেয়ে ছেলে নয় কিভাবে একজন মেয়েকে মসজিদে উৎসর্গ করে দেবেন যেহেতু তিনি মানত করেছেন তার বিকল্প যাওয়ার কোনো সুযোগ ছিল না আল্লাহর নির্দেশে আল্লাহর নিয়মেই তিনি একজন মেয়ে হওয়া সত্ত্বেও তাকে উৎসর্গ করলেন দেখাশোনার জন্য দায়িত্বশীল হিসাবে দায়িত্ব পেলেন তার খালু জাকারিয়া আলী হিসালাম খালু জাকারিয়া যখন মারিয়ামকে সেই মসজিদের মেহরাবে থাকা অবস্থায় দেখতে যেতেন সেখানে গিয়ে পেতেন মারিয়ামের কাছে অমৌসুমি ফল মূল সবসময় প্রস্তুত থাকত যখন যে ফলের সময় নয় যখন যে খাওয়ার সময় নয় তখন সেগুলি সবসময় প্রস্তুত থাকত জাকারিয়া আলাইহিসালাম মারিয়ামকে জিজ্ঞাসা করতেন হে মারিয়াম কি ব্যাপার তোমার কাছে অমৌসুমি ফল এভাবে পাওয়া যাচ্ছে এটি কিভাবে আসে মারিয়াম জবাব দিয়েছিলেন যে সব তো কিছু আল্লাহ সুবাহানা হওয়া তালার পক্ষ থেকেই এসে থাকে যখন কাঁঠালের সময় নয় আল্লাহ তখন কাঁঠাল দিতে পারেন যখন আমের সময় নয় তখন আল্লাহ তালা আমও দিতে পারেন যখন লিচুর সময় নয় তখন আল্লাহ সুবাহানহতালা লিচু দিতে পারেন আবার যখন কাঁঠালের সময় আমের সময় লিচুর সময় আল্লাহ সুবাহানহতালা ইচ্ছা করলে সে সময় সবকিছু বন্ধও করে দিতে পারেন এ ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহানহতালা সেই আল্লাহ সুবাহানহতালা মারিয়ামের কাছে অমৌসুমি ফলগুলিও সবসময় উপস্থিত করতেন আশ্চর্য হতেন জাকারিয়া আলহিসাম এই ব্যতিক্রম বিষয়গুলি মারিয়ামকে তার ছোট কালেই আল্লাহ রাবুল্লাহ আলমিন দিয়েছেন মারিয়াম যখন বড় হলেন সন্তান জন্ম দেওয়ার মতো যখন তার বয়স হল প্রাপ্তবয়স্কা হলেন আল্লা সুবহানা হুয়া তালা আরেকটি ব্যতিক্রম বিষয়ে দান করলেন সেই মারিয়ামের গর্ভে ঈসা আলি সালামকে আল্লা সুবহানা হুয়া তালা দান করলেন হাদিসের ভাষায় স্পষ্টভাবে এসেছে কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম ঈসা আলাইসালাম হলেন আল্লাহর সেই বাণী যে বাণীকে আল্লাহ সুবাহ মারিয়ামকে দিয়েছিলেন অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন শুধু ঈসা আলাই সালাতামের ক্ষেত্রে বলেছিলেন কোন ফায়া কোন হয়ে যাও হয়ে গেছে আর কিছু দরকার নেই আল্লাহর জন্য আল্লাহ শুধু বলবেন হয়ে যাও মুহূর্তের মাঝে আল্লাহ যেমনই ইচ্ছা করবেন তেমনই হয়ে যাবে তো মারিয়াম তার গর্ভে সন্তান এসে গেছে কিন্তু এই সন্তান কিভাবে আসলো সেই এলাকার জনগণ তারা মারিয়াম আলাইসাল্লামকে বহুভাবে অপবাদ দিতে শুরু করল তিনি নাকি ব্যবিচারে লিপ্ত হয়েছেন অন্যায়ভাবে তার গর্ভে সন্তান এসে গেছে বহু ধরনের অপবাদ তাকে দেওয়া হলো আর এসব মিথ্যা অপবাদের মূলে ছিল সেই ঘাতক বিভ্রান্ত ইয়াহুদ সমাজ সেই ইহুদিরাই যুগে যুগে তারা শত শত নবী রাসুলদেরকেও মিথ্যা অপবাদ দিয়েছে এমনকি অন্যায়ভাবে নবী রাসুলদেরকেও হত্যা করেছে এই ঘাতক ইহুদি সমাজেই মারিয়াম আলাই ইসলামকে বিভিন্ন অপবাদের সম্মুখীন করল মারিয়াম আলাই হিসালাতাম তিনি ছিলেন সত্যবাদী একজন সৎ নারী যিনি আল্লাহকে ভয় করতেন তার পক্ষে কখনো প্রশ্নই আসে না তিনি কোনো অপকর্মে জড়িয়ে গেছেন অপকর্মের মাধ্যমে তার গর্ভে সন্তান এসে গেছে কখনো কল্পনাই করা যায় না কিন্তু এরপরেও তারা এই সত্য জিনিসটিকে মেনে নিতে চাইল না কারণ সেই সময় সমাজে এ ধরনের কোনো নজির ছিল না এটি আরও তারা সুযোগ পেয়ে গেল যে এই ধরনের যেহেতু কোনো সন্তান জন্ম নেয় না বাবা ছাড়া অতএব কিভাবে এটি হতে পারে তারা এই অপপ্রচার অপবাদকে আরও বলিষ্ঠ করার চেষ্টা করল অবশ্য মারিয়াম তাকেও যখন সংবাদ দেওয়া হলো যে আল্লাহ সুবাহ তোমাকে সৎ সন্তানের সুসংবাদ দিচ্ছেন মারিয়ামও বলেছিলেন যে আল্লাহ কিভাবে আমার সন্তান হবে অথচ কোনো মানুষে আমাকে স্পর্শ করেনি সুহান আল্লাহ তিনিও বলেছিলেন যে আমাকে কোনো পুরুষে স্পর্শ করেনি আমি একজন নারী এভাবেই এমনিতেই কিভাবে আমার সন্তান হবে আল্লাহ সুবাহানা বলেছিলেন জেনে রাখো আল্লাহ রাবুল আলমিন যা চান তিনি এভাবেই ঘটিয়ে থাকেন সাধারণ নিয়মের কোনো প্রয়োজন হয় না সেটিকে ব্যতিক্রমভাবে আল্লাহ রাবুল আলমিন করে দিয়ে থাকেন সেই ব্যতিক্রম নিয়মেই ঈসা আলি হিসালাম আল্লাহর নির্দেশে মারিয়ামের গর্ভে এসে গেলেন সন্তান প্রসব হল নির্জন এলাকায় গিয়ে তিনি সন্তান প্রসব করলেন ছোট্ট সন্তান কোলে রয়েছে দোলনায় রয়েছে তাকে বিভিন্নভাবে অপবাদ দেওয়া হলো সেই বিভ্রান্ত জাতি বলা শুরু করলো তোমার বাবা ভালো ছিল মা ভালো ছিল তারা কখনো অপকর্মে জড়িত হয়নি তুমি কি অপকর্মে জড়িত হয়ে গর্ভে তোমার এই সন্তান নিয়ে এসেছ মারিয়াম তিনি বুঝলেন জানলেন যে যতই কিছু তিনি নিজের সত্যতার কথা বলতে চান তারা কখনো এটা কি বিশ্বাস করবে না আল্লাহ সুহান হওয়া তালার পক্ষ থেকে সহযোগিতা পেলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন মারিয়ামকে জানালেন তুমি তাদেরকে ইশারায় শুধু বলো যে তোমরা এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করো না এই শিশু সন্তান যেই সন্তানের মুখ দিয়ে কথা বলা সম্ভব এখনো নয় সেই সন্তানকেই তোমরা জিজ্ঞাসা করো সেই সঠিক তথ্য বলে দিবে তারা আশ্চর্য হল এই সন্তানকে কিভাবে আমরা জিজ্ঞাসা করি আর সেই বা কি কথা বলতে পারবে কিন্তু তারা জিজ্ঞাসা করলেই ঈসা আলহিসালাম এই শিশু বয়সে তিনি জিজ্ঞাসার জবাব দিয়ে দিলেন জেনে রাখো আমি হলাম আল্লাহ সুহান হাত আলার বান্দা আল্লাহ সুবহান হাত আলার বান্দা আমি আল্লাহ আমাকে তার রাসুল হিসাবে নির্বাচন করেছেন আল্লাহ আমাকে কেতাব দিয়েছেন আর আমার মা তিনি হলেন একজন সত্যবাদী সৎ নারী তার ব্যাপারে তোমরা কোনো অপবাদ দিও না ঈসা আলী হিসালাতাম ছোট্ট শিশু সেই শিশুর মুখ থেকে এসব তথ্যগুলি কথাগুলি স্পষ্ট ভাষায় বের হয়ে গেল সে কথার মাধ্যমে প্রমাণিত হল যে ঈসা আলহিসালাতাম কোনো অবৈধ সন্তান নন মারিয়াম আলহিসালাতাম কখনো কোনো অবৈধ কর্মে তিনি জড়িত হননি আল্লাহ রাবুল্লাহ আলমিন এই ছোট্ট শিশুর মুখ থেকে স্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে সেই তথ্য প্রকাশ করে দিলেন যার ফলে তাদের পক্ষে মারিয়াম আলী সালামকে মিথ্যা অপবাদের আর কোনো সুযোগ থাকলো না সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সুবহান হাতালা যেই ছোট্ট তিনজন শিশু যখন কথা বলার মতো বয়স নয় তখন এই কথা বলালেন তাদের মাঝে একজন হলেন ঈসা আলী হিসালাম যার বিষয়টি করানুল করিমে একাধিকবার একাধিক জায়গায় আল্লাহ রাবুল্লাহ আলমিন তুলে ধরেছেন দ্বিতীয় শিশু ইসা আলাহ সালাতামের বিস্তারিত জীবনী নিয়ে আলোচনার আমাদের সুযোগ নেই সংক্ষিপ্তভাবে আমরা শুধু জানতে চাচ্ছি দ্বিতীয় শিশু যেই শিশু এই ছোট্ট বয়সে সেও কথা বলেছে মুখ খুলেছে যে বয়সে কথা বলা সম্ভব নয় সে বিষয়টি বা সে শিশুটি সংশ্লিষ্ট আরেকজন দিনদার নেককার ব্যক্তির সাথে তিনিও বানি ইসরায়েলের একজন ব্যক্তি যাকে বলা হয় জুরাইজ সহিহুল বুখারি ও মুসলিমের হাদিসে স্পষ্ট তার ঘটনাটি এসেছে এই জোরাইজ একজন নেককার পরহেজগার দিনদার ব্যক্তি ছিলেন তিনি নির্জন এলাকায় আবাদতখানা তৈরি করে নিয়ে সেখানে আল্লাহর আবাদতে মশগুল থাকতেন হঠাৎ তার মা একদিন তাকে ডাকতে গেলেন মা ঘরের বাইরে থেকে জোরাইজকে ডাকছেন জোরাইজ জোরাইজ বলে ডাক দিচ্ছেন কিন্তু জোরাইজ সে সময় সালাতে রয়েছেন তিনি নামাজরত অবস্থায় রয়েছেন নামাজে থাকা অবস্থায় তিনি মনে করছেন আল্লাহর কাছে বলছেন হে আল্লাহ আমি আপনার জন্য সালাতে রত রয়েছি আবার আমার মা আমাকে ডাকছেন অতএব আমি সালাতে থাকব না ডাকে সাড়া দিব আমি সালাতেই থাকব বলে তিনি সিদ্ধান্ত নিলেন মায়ের ডাকে সাড়া দিলেন না আবার মা ডাকলেন দ্বিতীয়বার একইভাবে মায়ের ডাকে সাড়া দিলেন না সেই সময় সালাতেই ছিলেন তিনি সালাতেই মগ্ন থাকলেন তৃতীয়বার আবার আরেক সময় মা ডাকলেন কিন্তু সেই মুহূর্তেও তিনি সালাতে রয়েছেন মায়ের ডাকে সাড়া দিলেন না বরং সালাতে থাকাটাকেই তিনি বেছে নিলেন মায়ের ডাকে সাড়া দিলেন না যেহেতু আল্লাহর জন্য তিনি সালাত আদায় করছেন আর মা ডাকছেন আল্লাহর কাজকেই প্রাধান্য দিতে হয় এই চিন্তায় তিনি তার নফল সালাতে নফল বাজাতেই রত থাকলেন মা ক্ষুব্ধ হয়ে গেলেন ব্যথিত হলেন ব্যথিত হয়ে মা জোরাইজ সন্তানের জন্য বদ করলেন